আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত জি বলেন কোন বাবা যদি তার বড় ছেলেকে অথবা কোনো দুর্বল ছেলেকে কিছু অতিরিক্ত শক্তিতে দেওয়া যায় এবং অন্য ছেলেরা কোনো আপত্তি করল না এখানে এটা কি ভুল হবে এটা জি আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন করেছেন বাবা যদি বড় ছেলেকে অথবা কোনো দুর্বল ছেলেকে যদি কিছু সম্পদ দিয়ে যান তাহলে এটা গুণা হবে কিনা এটার উত্তর হলো বাবা ক্ষেত্রে দিতে পারবেন না ভাই বলছেন যে যদি ভাইদের কোনো আপত্তি না থাকে এখানে বাবা মানে সুস্থদেরকেও দিবে না অসুস্থটাকেও দিবে না কারণ এরা সবাই হলো ওয়ারিস বাবা মারা যাওয়ার পরে সুস্থটা যতটুকু পাবে অসুস্থটাও ততটুকু পাবে কিন্তু আপনি যে কথা বলছেন যে বাইরে কোনো আপত্তি করবে না তো আলহামদুলিল্লাহ এটা ভালো কথা তারা যেহেতু আপত্তি করবে না তো সম্পত্তিটা বন্টন করবে কখন বাবা মারা যাওয়ার পরে তো বন্টন করার সময় ভাইয়েরা সবাই মিলে যে আমার এই ভাই অসুস্থ আমার এই ভাই তাকে আমাদের সবাই পক্ষ থেকে কিছু কিছু সম্পদ প্রত্যেকের তো এক তৃতীয়াংশের অধিকার আছে এবং উনি মারা গেলে ভাই কিন্তু সম্পত্তির মালিকও হবে না ভাই ওয়ারিস হবে না তা আমার ভাই যেহেতু অসুস্থ তো আমরা এখান থেকে কিছু কিছু দিয়ে দিই না বাবা কোয়ার দরকার নাই বাবা থাকতে যেহেতু আপত্তি নেই তো বাবা মরে গেলে আপত্তি হবে কেন বুঝতে পারছেন তো এই হিসাবে ভাইয়েরা দিতে পারবে বাইয়েরা দিলে কোনো অসুবিধা নেই কারণ বাইদের বাই ওয়ারিস না কিন্তু বাবার ওয়ারিস এজন্য বাবা ওয়ারিস কে আলাদা অতিরিক্ত দিতে পারবে না কিন্তু বাইদের ওয়ারিস ভাই না এই জন্য ভাইয়েরা অতিরিক্ত দিতে পারবে জি জি আলহামদুলিল্লাহ মানে ভাই বলতে চাইছেন যে ওইভাবে দিল না কিন্তু বাবা জমি বিক্রি করে এক ছেলেকে অতিরিক্ত কিছু দিয়ে গেছে এটা বাবা জুলুম করছে এটা হলো হেবা এটা হলো বাবা জীবিত থাকাকালীন যদি সন্তানদেরকে কিছু দিতে চান সেটার নাম হলো হেবা আর হেবা যদি করতে হয় তো সকল ছেলে মেয়েকে সমান ছেলের আর মেয়েও সমান মেয়েকে অর্ধেক না মিরাজ হলে মেয়ে পাবে ছেলের অর্ধেক কিন্তু হেবা হলে ছেলে এবং মেয়ে সমান পাবে এজন্য বাবা চাচ্ছে যে আমার ছেলে মেয়েদেরকে আমি কিছু দিব তো আলহামদুলিল্লাহ দেন কিন্তু আপনি মূল কথা হলো হেবা করতে হবে অতিরিক্ত সম্পদ আপনার তিন বেলা খাওয়ারে নাই আবার আপনি হেবা করতে চান আবার আপনি বৃদ্ধ বয়সে অসুস্থ হবেন কেমনে মারা যাবেন আপনার কি রোগ হইবো কি না হবে আপনি জানেন তা আপনার সম্পদ আপনি হাতে ধরে আরেকজনের দিবেন কেন আল্লাহ তো দিতে বলেন নাই আমাদের দেশে যে হেবাগুলো হয় এটার অধিকাংশ লক্ষ্য উদ্দেশ্য খারাপ মানে আরেকজনকে ঠকানোর জন্য বিভিন্ন উদ্দেশ্য নিয়ে হেবা হয় হেবা হবে অতিরিক্ত সম্পদ মূল সম্পদ না আপনার মূল সম্পদ আপনার কাছে থাকবে কারণ আপনি বৃদ্ধকালে অসুস্থ হন না কি হন আল্লাহ আল্লাহ ভালো জানা আপনি তো জানেন না তা আপনার সম্পদ আরেকজনের দিয়ে আপনি কেন আরেকজনের মুখাপেক্ষি হয়ে থাকবেন আল্লাহ তো আপনাকে বলেন যে আপনি হেবা করেন আচ্ছা তারপরে আপনি হেবা করতে চাচ্ছেন অনেক সম্পদ আছে আপনি মনে করতে যে এত সম্পদ কি করবো কিছু আমার ছেলে মেয়েকে দিয়ে দিতে আলহামদুলিল্লাহ দেন যখন দিবেন তখন ওই ছেলে মেয়েকে সমানভাবে যদি একজনকে বেশি দিলেন একজনকে কম দিলেন তাহলে আপনি জালেম নোমান ইবনে বাসির রাজি আল্লাহ তালহর আম্মা এবং আব্বা নবী সালামের কাছে আসলেন এসে বললেন যে ইয়া রসুল্লাহ সাল্লাম আমরা নোমানকে খুব মহব্বত করি নোমানকে খুব ভালোবাসি আমরা নোমানকে কিছু সম্পদ দিতে চাচ্ছি আর এই ব্যাপারে আপনাকে সাক্ষী বানাতে চাচ্ছি নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি সব ছেলে মেয়েকে দিয়েছ বলে যে না আর কাউকে দিই নাই খালি নোমান ইবনে বাসির নোমান আমাদের ছোট ছেলে তাকে খুব মহব্বত করি সে আলেম ছেলে তাকে দিতে চাচ্ছি বললেন আল্লাহর কসম আমি এই জুলুমের সাক্ষী আমি রাসুল হতে পারি না এটা তো জুলুম সুতরাং এই জুলুমের সাক্ষী আমি রাসুলকে বানাইতে আসতো সাহস তো কম না নবী এটা সাক্ষী হন নাই নবী বলছেন দিলে সব ছেলে মেয়েকে তুমি দাও আর না দিলে দিও না শুধু নোমানকে দেওয়া যাবে না জন্য খেয়াল রাখতে হবে ওই সম্পদ বিক্রি করিও দেওয়া যাবে না দিলে এটা জুলুম মানে যে ব্যক্তি ভাই বলতে চেয়েছেন যদি কিনার সময় ক্রয় করার সময় অন্য ছেলেমেয়ের নামে কিনে তো ক্রয় করার সময় ছেলেমেয়ের নামে কিনবে কেন যিনি জমি ক্রয় করবেন জায়গা জমি কিনবেন তিনি তো তার নিজের নামে কিনবেন তিনি তার ছেলে মেয়ের নামে কিনবেন কেন যদি কিনে বুঝতে হবে এর মধ্যে কোনো মতলব আছে সেটার একটা পিছনে কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে এই জন্য ছেলে মেয়ের নামে কিনতেছে যাতে হয় সরকারকে ট্যাক্স ফাঁকে দেওয়া যায় বলবে যে আমার কিচ্ছু নাই স্ত্রীর নামে আছে ছেলের নামে আছে মেয়ের নামে আছে তার কিন্তু কিচ্ছু নাই সে কিন্তু খুব গরিব মানুষ এমনি কোটি কোটি টাকার মালিক এমনি কিছুই নাই এইটার উদ্দেশ্য হলো যে ট্যাক্স পাখি দেওয়া আবার আরেকটা হলো এই সম্পদ আমার নামে থাকলে অন্য কেউ পেয়ে যেতে পারে এজন্য আগে ভাগে ছেলে মেয়েদেরকে দিয়ে দিল যাতে আর কেউ পাওয়ার সম্ভাবনা না থাকে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে না হয় আমি জীবিত থাকতে অন্যের নামে কিনবো কেন ছেলেমেয়ের নামে কিনবে কেন স্ত্রীর নামে কিনবে কেন স্ত্রীর নামে কিনে যে ভাই সমস্যায় আছে স্ত্রীর সাথে আপনার সম্পর্ক তো স্থায়ী সম্পর্ক না এটা যে কোনো মুহূর্তে সম্পর্ক বিচ্ছুত হয়ে যেতে পারে ছিন্ন হয়ে যেতে পারে তা আপনি স্ত্রীর নামে সম্পদ কিনতে আপনাকে কে বলছে আপনার এখন হয়তো সম্পর্ক খুব ভালো দেখে আপনি কিনে ফেলছেন এই সম্পর্কটা আবার তিক্ত হয়ে যেতে পারে তো এই জন্য আল্লাহ তো আপনাকে বলেন না যে তুমি স্ত্রীর নামে সম্পদ কিনে স্ত্রীকে মোহর দিতে বলছে বাস দিয়ে দেন আপনি মোহর হ্যাঁ, তো এই জন্য স্ত্রী ছেলে মেয়ে কারো নামে দরকার নাই আমার সম্পদ কিনবো আমার নামে তবে যদি ওই ছেলে ইনকাম করে এক ছেলে ইনকাম করে হ্যাঁ, আর হয়তো বাকিরা ইনকাম করে না এখন সে হ্যাঁ, দেখা গেছে ইনকাম করে জমি কিনবে সে তার নামে কিনলো সেটা বৈধ সেটা তার ইনকাম তার তার নামে কিনলো তবে সে যদি ইচ্ছা করে বাবার নামে কিনে সব ভাই বোনকে মালিকানা করতে পারে এটা বিশাল এহসান এবং অনুগ্রহ কিন্তু সে না করলে এটার জন্য সে গুণাগার হবে না কিন্তু সে যদি বাবার নামে কিনে তখন কিন্তু আবার যদি কয় যে না এ তো আমার টাকা দিয়ে বাবার সব কিনছে তাহলে জমি এগুলো সব আমি নিয়ে যাব এটা নেওয়া যাবে না যখনই আপনি কিনার সময় বাবার নামে কিনছেন এবার সব ভাই বোন মালিক এবার আপনি বলার অধিকার নাই যে তো আমি আমি রুজি করি আমি ইনকাম করে জমি কিনছি তোরা সবাই নিবি কেন সব আমি নিব তখন আর নেওয়া যাবে না আর যদি আগে ইনকাম করে আগে সে তার নিজের নামে কিনে তাহলে অসুবিধা নেই